ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখন ইব্রাহিম আলাহিসাল্লাম ও তার স্ত্রী সারার মাঝে যা হবার হয়ে গেল তখন ইব্রাহিম আলাহিসাল্লাম শিশুপুত্র ইসমাইল ও তার মাকে নিয়ে বের হলেন তাদের সঙ্গে একটি থলে ছিল যাতে পানি ছিল ইসমাইল আলাহিসাল্লাম এর মা মশক হতে পানি পান করতেন ফলে শিশুর জন্য তার স্তনে দুধ বাড়তে থাকে অবশেষে ইব্রাহিম আলাহিসাল্লাম মক্কায় পৌঁছে হাজেরাকে একটি বিরাট গাছের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন অতপর ইব্রাহিম আলাহিসাল্লাম আপন পরিবারের অর্থাৎ সারার নিকট ফিরে চললেন তখন ইসমাইল আল্লাহ সাল্লামের মা কিছু দূর পর্যন্ত তার অনুসরণ করলেন অবশেষে যখন কাদা নামক স্থানে পৌঁছলেন তখন তিনি পিছন হতে ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম আপনি আমাদেরকে কার নিকট রেখে যাচ্ছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আল্লাহর কাছে হাজির আল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট রাবি বলেন অতপর হাজির আল্লাহ সাল্লাম ফিরে আসলেন তিনি মশক হতে পানি পান করতেন আর শিশুর জন্য দুধ বাড়ত অবশেষে যখন পানি শেষ হয়ে গেল তখন ইসমাইল সাল্লামের মা বললেন আমি যদি এদিক সেদিকে গিয়ে তাকাতাম তাহলে হয়তো কোনো মানুষ দেখতে পেতাম রাবি বলেন অতপর ইসমাইল সাল্লামের মা গেলেন এবং সাফা পাহাড়ে উঠলেন আর এদিক ওদিক তাকালেন এবং কাউকে দেখেন কিনা তার জন্য বিশেষভাবে তাকিয়ে দেখলেন কিন্তু কাউকেও দেখতে পেলেন না তখন দ্রুত বেগে মারোয়া পাহাড়ে এসে গেলেন এবং এভাবে তিনি কয়েক চক্কর দিলেন পুনরায় যদি পুনরায় তিনি বললেন যদি গিয়ে দেখতাম যে শিশুটি কি করছে অতপর তিনি সেখানে গেলেন এবং দেখলেন যে সে তার অবস্থায় আছে সে যেন মরণাপন্ন হয়ে গেছে এতে তার মন স্বস্তি পাচ্ছিল না তখন তিনি বললেন যদি সেখানে যেতাম এবং এদিক সেদিক তাকিয়ে দেখতাম সম্ভবত কাউকে দেখতে পেতাম অতপর তিনি গেলেন সাফা পাহাড়ে উঠলেন এবং এদিক ওদিক তাকিয়ে দেখলেন এবং গভীরভাবে তাকিয়ে দেখলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না এমনকি তিনি সাতটি চক্কর পূর্ণ করলেন তখন তিনি বললেন যদি যেতাম তখন দেখতাম যে সে কী করছে হঠাৎ তিনি একটি শব্দ শুনতে পেলেন অতপর তিনি মনে মনে বললেন যদি আপনার কোনো সাহায্য করার থাকে তবে আমাকে সাহায্য করুন হঠাৎ তিনি জিব্রাইল আলাহিসাল্লামকে দেখতে পেলেন রাবি বলেন তখন তিনি অর্থাৎ জিব্রাইল আলাহিসাল্লাম তার পায়ের গোড়ালি দ্বারা এরূপ করলেন অর্থাৎ গোড়ালি দ্বারা জমিনের উপর আঘাত করলেন রাবি বলেন তখনই পানি বেরিয়ে আসলো এ দেখে ইসমাইল আলাহিসাল্লামের মা অস্থির হয়ে গেলেন এবং গর্ত খুঁড়তে লাগলেন রাবি বলেন এ প্রসঙ্গে আবুল কাসিম অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হাজির আলাহিসাল্লাম যদি একে তার অবস্থায় ছেড়ে দিতেন তাহলে পানি বিস্তৃত হয়ে যেত রাবি বলেন তখন হাজিরা আলাহিসাল্লাম পানি পান করতে লাগলেন এবং তার সন্তানের জন্য তার দুধ বাড়তে থাকে রাবি বলেন অতপর জুরহুম গোত্রের একদল লোক উপত্যকার নিচু ভূমি দিয়ে অতিক্রম করছিল তখন তারা দেখল কিছু পাখি সেখানে উঠছে তারা যেন তা বিশ্বাসই করতে পারছিল না আর তারা বলতে লাগলো এসব পাখি তো পানি ব্যতীত কোথাও থাকতে পারে না তখন তারা সেখানে তাদের একজন দূত পাঠালো সে সেখানে গিয়ে দেখল সেখানে পানি মজুদ আছে তখন সে তার দলের লোকদের নিকট ফিরে আসলো এবং তাদেরকে সংবাদ দিল অতপর তারা হাজের সাল্লামের নিকট এসে বলল হে ইসমাইলের মা আপনি কি আমাদেরকে আপনার নিকট থাকা অথবা রাবি বলেছেন আপনার নিকট বসবাস করার অনুমতি দিবেন হাজির সাল্লাম তাদেরকে বসবাসে অনুমতি দিলেন এবং এভাবে অনেক দিন কেটে গেল অতপর তার ছেলে বয়সপ্রাপ্ত হলো তখন তিনি অর্থাৎ ইসমাইল আলাহিসাল্লাম জুরহুম গোত্রেরই একটি মেয়েকে বিয়ে করলেন রাবি বলেন পুনরায় ইব্রাহিম আলাহিসাল্লামের মনে জাগল তখন তিনি তার স্ত্রীকে অর্থাৎ সারাকে বললেন আমি আমার পরিত্যক্ত পরিজনের অবস্থা সম্পর্কে খবর নিতে চাই রাবি বলেন অতপর তিনি আসলেন এবং সালাম দিলেন তিনি জিজ্ঞেস করলেন ইসমাইল কোথায় ইসমাইল আলাহিসাল্লামের স্ত্রী বলল তিনি শিকারে গিয়েছেন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন সে যখন আসবে তখন তুমি তাকে আমার এ নির্দেশের কথা বলবে তুমি তোমার ঘরের চৌকাটখানা বদলিয়ে ফেলবে ইসমাইল আল্লাহ যখন আসলেন তখন স্ত্রী তাকে খবরটি জানালেন তখন তিনি স্ত্রীকে বললেন তুমি সেই চৌকাট অতএব তুমি তোমার পিতামাতার নিকট চলে যাও রাবি বলেন অতপর ইব্রাহিম সাল্লামের আবার মনে পড়ল তখন তিনি তার স্ত্রী সারাকে বললেন আমি আমার নির্বাসিত পরিবারের খবর নিতে চাই অতপর তিনি সেখানে আসলেন এবং জিজ্ঞাসা করলেন ইসমাইল কোথায় ইসমাইল আলাহিসাল্লাম এর স্ত্রী বলল তিনি শিকারে গিয়েছেন পুত্রবধূ তাকে বলল আপনি কি আমাদের এখানে অবস্থান করবেন না কিছু পানাহার করবেন না তখন ইব্রাহিম সাল্লাম বললেন তোমাদের খাদ্য ও পানীয় কি স্ত্রী বলল আমাদের খাদ্য হলো গোস্ত আর পানীয় হলো পানি তখন ইব্রাহিম সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ তাদের খাদ্য এবং পানীয় দ্রব্যের মধ্যে বরকত দিন রাবি বলেন আবুল কাসিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইব্রাহিম আলাহিসাল্লামের দুয়ার কারণেই বরকত হয়েছে রাবি বলেন আবার কিছুদিন পর ইব্রাহিম আলাহিসাল্লামের মনে তার নির্বাসিত পরিজনের কথা জাগল তখন তিনি তার স্ত্রী সারাকে বললেন আমি আমার পরিত্যক্ত পরিজনের খবর নিতে চাই অতপর তিনি এলেন এবং ইসমাইলের দেখা পেলেন তিনি জমজম কূপের পেছনে বসে একটি তীর মেরামত করছেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম তাকে ডেকে বললেন হে ইসমাইল তোমার রব তার জন্য একখানা ঘর নির্মাণ করতে আমাকে নির্দেশ দিয়েছেন ইসমাইল আলাহিসাল্লাম সাল্লাম বললেন আপনার রবের নির্দেশ পালন করুন ইব্রাহিম আলাহিসাল্লাম সাল্লাম বললেন তিনি আমাকে এও নির্দেশ দিয়েছেন যে তুমি যেন আমাকে এ বিষয়ে সহায়তা করো ইসমাইল আলাহিসাল্লাম সাল্লাম বললেন তাহলে আমি তা করবো অথবা তিনি অনুরূপ কিছু বলেছেন অতপর তারা উভয় উঠে দাঁড়ালেন ইব্রাহিম আলাইসাল্লাম ইমারত বানাতে লাগলেন আর ইসমাইল আলাহিসাল্লাম তাকে পাথর এনে দিতে লাগলেন আর তারা উভয়ে এ দোয়া করছিলেন হে আমাদের রব আপনি আমাদের এ কাজ কবুল করুন আপনি তো সব কিছু শুনেন এবং জানেন রাবি বলেন এরই পরে এরই মধ্যে প্রাচীর উঁচু হয়ে গেল আর বৃদ্ধ ইব্রাহিম আলাহিসাল্লাম এতটা উঠতে দুর্বল হয়ে পড়লেন তখন তিনি মাকামে ইব্রাহিম পাথরের উপর দাঁড়ালেন ইসমাইল তাকে পাথর এগিয়ে দিতে লাগলেন আর তারা উভয় এ দোয়া পড়তে লাগলেন হে আমাদের রব আপনি আমাদের এ কাজটুকু কবুল করুন নিঃসন্দেহে আপনি সব কিছু শুনেন ও জানেন সুরা আল বাকারা আয়াত নম্বর একশো